بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত ক্লিষ্ট ক্লান্ত تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুদায়ও উপকার করবে না শুরু হচ্ছে বঙ্গানুবাদ সহ সম্পূর্ণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনার বাহান্নতম খণ্ডের তেলাওয়াত তেলাওয়াত করছেন বিশ্ব বরেণ্য আলেমে দিন পবিত্র মদিনা মনোয়ারার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি ড শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি অনুবাদে কণ্ঠ জায়েদ ইকবাল প্রযোজনায় R I S products Dhaka وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে সুউচ্চ জান্নাতে لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة সেখানে শুনবে না কোনো অসার কথাবার্তা সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা